জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো ইমানি চেতনাই দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো ইমানি চেতনাই দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো ইমানি চেতনায় দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা তোমার জনতা তুমি পারবে ফিরিয়ে দিতে তাদের তোমার পানে জনতা তুমি পারবে ফিরিয়ে দিতে তাদের তাই ভয় পেলে হুঙ্কার ছেড়ে নবচেতনায় জাগো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো নিচে তো নাই দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো নিচে তো নাই দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো ইমানি চেতনাই দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রোখো রোখো বর্বরতা রোখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রোখো রোখো বর্বরতা রোখো জাগো জনতা জানো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রোখো রোখো বর্বরতা রোখো মুসলিম তুমি সিংহের যাতে ভুলে গেছো কি সে কথা জানতে হবে জানতে হবে আর কেন মানবতা মুসলিম তুমি সিংহের জাতি ভুলে গেছো কি সে কথা জানতে হবে আনতে হবে হারানো মানবতা মুসলিম তুমি সিংহের জাতি ভুলে গেছো কি সে কথা জানতে হবে আনতে হবে হারানো মানবতা শঙ্কা ছেড়ে সাহস নিয়ে জাগো মুসলিম জাগো তাই শঙ্কা ছেড়ে সাহস নিয়ে জাগো মুসলিম জাগো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রোখো বর্বরতা রোখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রোখো রুখো বর্বরতা রুখো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো অলসতাকে দূর করো আধার রাতের ঘুম ভাঙো ইমা নিচে তো নাই তো অঙ্গীকার নিয়ে জাগো ইমানি চেতনায় দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো ইমানি চেতনায় দীপ্ত অঙ্গীকার নিয়ে জাগো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো জর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুখো রুখো বর্বরতা রুখো জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুকু রুকু বর্বরতা রুকু জাগো জনতা জাগো জাগো জাগো জনতা জাগো বর্বরতা রুকু রুকু বর্বরতা রুকু জাগো জনতা জাগো জাগো জাগো জনতা